আনহো বলেন সবাই আল্লাহ নবী আলি সালাতামকে ভালো জিনিস জিজ্ঞেস করতেন কল্যাণ সম্পর্কে মঙ্গল সম্পর্কে শান্তি সম্পর্কে আর আমি জিজ্ঞেস করতাম খারাপি বুড়াই অনিষ্ট জিনিস সম্পর্কে এই ভয়ে যে ওই খারাপি ওই বুড়াই ওই অনিষ্ট আমাকে যেন আক্রমণ না করে না জানা মানুষ ভুল করে অন্ধ মানুষ গর্তে পড়ে অজানা মানুষ অন্যায় করে তাই আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমরা জাহিলিয়াতের এবং অন্যায় অশ্লীল বেহায়া খারাপিতে ছিলাম এরপরে ইসলামের কল্যাণ মঙ্গল পেয়েছি এরপরেও কি আবার অমঙ্গল অনিষ্ট খারাপি বুড়াই অশ্লীলতা বেহায়াপনা আসবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন নাম আবার খারাপই আসবে বুড়াই আসবে অন্যায় আসবে মুনকার আসবে সারারাত আসবে শরীর শরীফ হয়ে যাবে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এই খারাপির পরে অনিষ্টর পরে কি আবারও ভালো আসবে বললেন হা করলাম তো আসবে অফিহে দখান এর মধ্যে ধোঁয়া থাকবে ধূমৃত মানে ভালো আর মন্দ মিক্সড একে কোনটা যে মেড ইন জিঞ্জিরা আর কোনটাতে মেড ইন জাপান কোনটা যে নবীর তরিকা আর কোনটা যে হুজুর কেবলার তরিকা পার্থক্য করা বড় কঠিন হয়ে যাবে যদি আপনার চোখের সামনে ধোয়া জ্বালিয়ে দেওয়া হয় ধোয়া তাহলে কি করবেন ভালো দেখবেন কি বলেন আপনারা ধোয়া আপনার চোখের সামনে ভালো দেখবেন না ধূম্র অবস্থায় ভালোটা হয়তো মন্দ দেখবেন মন্দটা ভালো দেখবেন আল্লাহ নবী আলী সালাতামকে হোজাই ফাতুমুল এমন জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এই দখান এই ধোঁয়াটা কি আবার এই ধোঁয়া বলতে কি বুঝাচ্ছেন ইসলামের এই কল্যাণের সঙ্গে কোরআন ও হাদিসের সঙ্গে যার লাইলুহা কান্নাহা আরিহা যার রাত দিন সমান এরপরও আবার মঙ্গলের সঙ্গে কল্যাণের সঙ্গে কোরআন ও হাদিসের সঙ্গে ধোঁয়াটা আবার কি আল্লাহর নবী আলিসাল্লাম বললেন কৌমুন ইয়াহদুনা তা হাদি মিন হোম অতনকের কিছু মানুষ আমার হেদায়ত বাদ দিয়ে অন্য হেদায়ত গ্রহণ করবে বলবে এটা মোহাম্মদের হেদায়ত আলাই সালাতাম আমার সুন্নত বাদ দিয়ে সুন্নতি আমি নবীর সুন্নত বাদ দিয়ে অন্যের কে বলবে এটা সুন্নি জামাত এটা আলো সুন্নল জামা আছে না নাই আমার হেদায়ত বাদ দিয়ে আমি নবীর সুন্নত বাদ দিয়ে অন্যের হেদায়ত অন্যের সুন্নত কোরআন হাদিসের সঙ্গে মিক্সড করে দিবে ধমৃত অবস্থায় ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করা বড় কঠিন হয়ে যাবে বললাম ইয়া রসুল্লাহ এই অমঙ্গলের পরে আরো কি কোনো এই কল্যাণের পরে ধূমৃত ভালো মন্দ মিক্সড এই কল্যাণের পরে কি আবার কোনো খারাপই আসবে খেয়াল করেন হাদিসটা আজ আমাদের সমাজ সম্পর্কে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পেশেঙ্গুই করে গেছেন ভবিষ্যৎবাণী করে গেছেন বললেন খেয়াল করেন নাম দোয়াতুন আলা আবুয়াব জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কদাফু ফিহা বললেন এরপরে যে অমঙ্গলটা আসবে অনিষ্ট আসবে জাহান নামের দরজায় দাঁড়িয়ে বলবে তাল জান্নাতের সার্টিফিকেট বিক্রি করবে জাহান নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের নামে বলবে চলে আসো আল্লাহর জান্নাতে এদের ডাকে যারা সাড়া দিবে তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে অলিয়াজ বিল্লাহ এদের ডাকে যারা ভালো করে খেয়াল করেন জাহান নামের দরজায় দাঁড়িয়ে বলবে আসো জান্নাতে হাত হাতছানি দিয়ে ডাকবে বড় বড় মিছিল করবে বড় বড় বক্তব্য দিবে অনেক বইপত্র লিখবে এদের অনেক হকিকত মারেফাত থাকবে এদের অনেক কিছুই দিয়ে তোমাদেরকে ডাকবে আসো আল্লাহ নবী বলেন যারা এদের ডাকে সাড়া দেবে তাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করবে কি বলেন ভাই বাজারে আজ ইলেকট্রনিক্স বাজারে made in Japan made in China আর মেড ইন জিঞ্জিরা আর পার্থক্য কয়জন করতে পারে কি বলেন যে কয়জনই পারে দিনের ক্ষেত্রে সঠিক কোনটি আর বেঠিক কোনটি কোনটা সুন্নার কোনটা বিদাত কোনটা শ্রী কোনটা তৌহিদ কোনটি ভালো কোনটি মন্দ কোনটি জান্নাতি কোনটা জাহ্নামি কোনটা রব্বানি কোনটা শৈতানি কোনটি মহান নবী সাল্লামের আদর্শ কোনটি মহানবীর রেখে যাওয়া আমানত কোরআন ও সন্না আর কোনটি রেখে যাওয়া বুজুরগানে দিনের আর বিভিন্ন হুজুরের কেবলার সুন্নত এর মধ্যে পার্থক্য আজ কয়জন করতে পারি আমরা বলেন কঠিন অবস্থা না কঠিন অবস্থা আজ এই যে সমাজে দিনের ইসলামের কঠিন করুণ অবস্থা জাহান নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের নামে ডাকতেছে এবং মানুষকে জাহান নামে নিক্ষেপ করছে এই মুহূর্তে নবী রসুল গণের দাওয়াতি প্রোগ্রাম সিস্টেম এর পদ্ধতি এর মাধ্যম এর নিয়ম এর নীতি কারা এই পথে আছেন আর কারা ভিন্ন পথে আছে এই পথিকে দায়ীদের নির্দিষ্ট নিয়ম কানুন কি আর ভিন্নদের কেমন মেডিন জিঞ্জির আর মেডিন জাপানের পার্থক্য কি আপনারা আজকে নিতে চান চান আল্লাহ রব্বুল আরামিনের পক্ষ থেকে আসা ওয়াহি সত্য না মিথ্যা এই ওয়াহিটা কি কোরআন এবং সই হাদিস এটা হলো made in Japan made in Japan এটা আল্লাহ কি বলেন কার কাছ থেকে এসেছে এই মহাগ্রন্থ আল কোরআন এবং মহানবী মোহাম্মদ রসুল্লাহামের হাদিসের মধ্যে সই হাদিসের মধ্যে কেউ যদি সন্ধান করে কে জানি তাহলে কার অবস্থা কি ভালো থাকবে তার হুকুমটা কি হবে কঠিন হয়ে যাবে বন্ধুগণ নবী রসুলগুনির দাওয়াতে সিস্টেম বা এর পদ্ধতি নুহ আলহিসাল্লাম থেকে নিয়ে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এই পৃথিবীতে এসেছিলেন কত এক লক্ষ চব্বিশ হাজার তাদের মধ্যে তিনশো তেরো জন হলেন রাসুল তিনশো তেরো জন রাসুল যাদের কাছে নতুন কিতাব এবং শরীয়ত এসেছিল আর বাকিগুলি হলেন সবাই নবী এই সমস্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের সংক্ষিপ্ত ভাবে হলেও আপনারা যে আমাকে সময় দিয়েছেন কঠিন কি বলেন আপনারা কঠিন না তবে আপনারা যদি আগ্রহ করে যেই উদ্দীপনা আগ্রহ আশা এবং সাহস এবং মনোবল নিয়ে এখানে হাজির হয়েছেন আপনাদের সুন্দর চেহারাগুলি কিন্তু তার প্রমাণ দিচ্ছে আমার অনুভূতি তাই বলতেছে আমার সঙ্গে অল্প সময় বিবেক দিয়ে আবেগ দিয়ে না আবেগ দিয়ে না আমার বিবেক দিয়ে একটু বোঝার চেষ্টা করুন আপনাদের কাছে কতগুলি প্রশ্ন করব উত্তর দিবেন খুব সংক্ষেপে তাড়াতাড়ি ছাড়বো দিন ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ আলিয়াউমা আকমাল তোলাকুম দিন আখম واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا এই ইসলাম দিনটা পরিপূর্ণ দিনটা বিস্তারিত না অবিস্তারিত সবাই একমত বিস্তারিত কোরআন হাদিসে যা আছে আমাদের সমস্যার সমাধান সবকিছু আছে বাতিনি দরকার নেই তো দরকার নেই তো আল্লাহর বাদ দিয়ে আর কাউরি প্রয়োজন নেই তো না সবাই একমত লিকুল্লি সেই তোমাদেরকে রেখে গেলাম দুপুরের দ্বিপহরের যেমন সূর্য যখন আকাশে থাকে তখন দিন এ ব্যাপারে কারো সন্দেহ থাকে পরিষ্কার রাত এবং দিন সমান রাত যেমন দিন এমন এখান থেকে হালাক হবে কারা যাদের অন্তরে কি রয়েছে বক্রতা রয়েছে যারা বলে জাহিরি এলেম তিরিশ হাজার আর বাতিল নাকি আরো ষাট হাজার যারা বলে না কোরআন হাদিস বুঝবা না যারা বলে না এর ব্যাখ্যা বিশ্লেষণ একটা রয়েছে এটা অমুক এটা তমুক যারা বলে অবিস্তারিত যারা বলে না ইজতেহাদ আর রায় কিয়াস তো আছে এখানে তমুকটা আছে তমুকটা আছে এটা এই মাঝাব এটা ওই মাঝাব তারা কি দিনকে বিস্তারিত পরিপূর্ণ মানে আপনার একমত আমার সঙ্গে তিন নম্বর প্রশ্ন এই বিস্তারিত পরিপূর্ণ ইসলাম আজ আমাদের কাছে আছে না এটা ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলেন আমি জিকির এই কোয়াহি কোরআন এবং হাদিস আমি নাজিল করেছি আমি রসুলের কাছে প্রেরণ করেছি ওয়াহি মাতলু কোরআন ওয়াহি গায়ের মাতলু সুন্না এবং এর হেফাজতের দায়িত্ব আমি মহান রব্বুল নিজেই গ্রহণ করলাম এখন যদি বলে কেউ কোরআন তিরিশ পারা নয় ষাট পারা মানবেন কেউ যদি বলেন যে না এখানে কিছু গোপন আছে কলবে কলবে এসেছে কেউ যদি বলে এটা ওটা মানবেন তিনটি প্রশ্নে একমত তাহলে আপনারা দিন পরিপূর্ণ ঠিক সবাই একমত বিস্তারিত সবাই একমত এটা আজও আমাদের এই দিন আজও আমাদের কাছে সংরক্ষিত অসংরক্ষিত নয় কোথায় আছে এই দিন কোরআন এবং রাসুলের হাদিস তারা আমরাইন মা বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি দুইটা মহা আমানত তোমাদের কাছে রেখে গেলাম মজবুত করে আঁকড়ে ধরলে কশ্চিন কালেও কখনো তোমরা পথভ্রষ্ট হবে না তাহলে আজও কি কোরআন তিরিশ পারা বোখারি শরীফ মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা মুসলিম আছে না নাই কেউ যদি এই কোরআন হাদিসের বাইরে হেদায়ত তালাশ করে তাহলে কি সে হেদায়ত পাবে না তাই দাওয়াত অর্থ কি মিলাদ মাহফিলের খাওয়া দাওয়া যায় পেট ভরে খেতে হবে এই তো দাওয়াতের অর্থ কি বলেন আপনারা না তো দাওয়াত মানে কি আহ্বান করা কার দিকে আহ্বান করবেন ফিল্ম দেখার জন্যে কোনো ব্যবসা পণ্য বিক্রি করার জন্যে কোন মাঝাবের দিকে কোন দলের দিকে কোন তরিকার দিকে কোন খানকার দিকে কার দিকে ডাকবেন ومن أحسن قولا ممن دعا إلى الله ادع إلى سبيل ربك ঠিক না তাহলে দাওয়াত করতে হবে কার দিকে আল্লাহর দিকে কোন মাঝাব কোন দল কোন গ্রুপ কোন তরিকা কোন দেশ কোন ভাষা কোন রং কোন খানকা কোন পীর বুজুর্গ কোন ব্যক্তির রচিত কোন সংগঠনের তৈরি করা নতুন কিছুর দিকে আহ্বান করা সম্পূর্ণভাবে হারাম কেউ যদি কোনো ব্যক্তিকে ইসলামের নাম দিয়ে কোন গ্রুপের মেম্বার বানিয়ে ভোটের জন্য বা টাকার জন্য বা গাটি নিয়ে ঘোরার জন্য বা এটার জন্য ওটার জন্য বন্ধুগণ আজ বড় কঠিন অবস্থা প্রত্যেকটা গ্রুপ প্রত্যেকটা দল মানুষকে করার হাদিসের নাম দিয়ে নিজের নিজের দলের বান্দা বানায় কার বান্দা বানায় গ্রুপের দলের আল্লাহর বান্দা বানায় দাওয়াতটা কার জন্য হবে আল্লাহর বান্দা বানাবের জন্যে ইখরাজুল ইবাদ মিন ইবাদাতি মিন ইবাদাতিল ইবাদ ইলা রব ইলা ইবাদাতি রব্বিল ইবাদ মখলুকাতের এবাদত ত্যাগ করে একমাত্র সৃষ্টিকর্তা খালেকের এবাদত বানাবের জন্য দাঁত করতে হবে কোন গ্রুপ কোন দল বলবেন কি বলেন আপনি তাহলে এরা সব উল্টোপাল্টা করছে ঠিক আছে সবাই যদি আল্লাহর দিকে আহ্বান করে তো সবার প্ল্যাটফর্ম ভিন্ন একটা আল্লাহ নবী দাওয়াত করেছিলেন তার দাওয়াতে আউবাকার করেছিলেন উমার উসমান ইমাম আবহানি বা সবাই দাওয়াত করছেন না করেন নাই প্ল্যাটফর্মে একটা হয়েছিল না ভিন্ন ভিন্ন তিনশো তরিকা হয়েছিল না একটা তরিকা একটা সিলেবাস না একাধিক সিলেবাস একজন কি বলে কি বলে বিধানদাতা ছিলেন না আর কেউ ছিলেন তাহলে বন্ধুগণ এখন দাওয়াত দিচ্ছি আমার গ্রুপ আলাদা আপনার গ্রুপ আলাদা ওর নিয়ম আলাদা ওর নিয়ম আলাদা ওর অজিফ আলাদা ওর অজিফ আলাদা ওর তরিকা আলাদা ওর দিক নিয়ম আলাদা ওর নিয়ম আলাদা একজন একজনকে যেন পাইলে বৈঠা আলোক গিনে কি হ্যাঁ তাহলে কি এক আল্লাহর দিকে ডাকা হচ্ছে যদি আল্লাহর দিকে দাওয়াত করা হতো তাহলে এক প্ল্যাটফর্মে সবাই হাজির হতো যেই কেউ দাওয়াত দেখ না কেন যেই কোনো প্রান্তে যেই কোনো ভাষায় যেই কোনো পৃথিবীর যে কোনো আনাচে কানাচে কিন্তু আজ একই জায়গায় একই দেশে একই এলাকাতে দাওয়াত হচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন দলের বান্দা তৈরি হয়ে যাচ্ছে একে অপরে মিলে না কি বলেন ঠিক না বেঠিক কারণ আমার আলোচনাটা বুঝার আগে যদি এই কথাগুলি আপনার একমত না হন আমার সঙ্গে তাহলে আমার আলোচনার কোনো মূল্য নেই তাবলিক কিসের হবে তাবলিক মানে কি প্রচার করা দাওয়াত মানে আহ্বান করা কার দিকে আহ্বান করবে একমাত্র আল্লাহর দিকে অন্য কাউরে দিকে না কোন গ্রুপ কোন দলের দিকে না তাবলিগ মানে কি প্রচার করা কিসের প্রচার করবেন বেহস্তি জিওর নিয়ামুল কোরআন নেক আমলের বই কিসের প্রচার করবেন মহান রব্বুল আরামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته এই দাওয়াতের কাজ কে করেছিলেন প্রথম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ঠিক না সাল্লাহ সাল্লাম তাবলিক তিনিই করেছিলেন প্রথম ঠিক না আল্লাহ বলেন হে রাসুল আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে কি অবতীর্ণ হয়েছে নিয়ামুল কোরআন নাজিল হয়েছে কোরআন ওয়াহি মাতলু এবং নাজিল হয়েছে এসেছে তার কাছে সুন্না গাইর মাতলু এই দুইটাই তো এসেছে তার কাছে ঠিক না এই দুটি মানুষের কাছে প্রচার করুন যদি এটা না করেন তাহলে আপনি আপনার রেসালাতের দায়িত্ব পালন করলেন না তাহলে তাবলিগ হবে কিসের একমাত্র কোরআন এবং সই হাদিসের কোন কেসা কাহিনী গল্প গুজব এটা ওটা অমুকের থিওরি অমুকের চিন্তা ভাবনা অমুকের এই সেই অমুক হুজুরের অমুক কেল্লার অমুক তরিকার অমুকের চলবে না কিসের তাবলিগ হতে হবে একমাত্র কোরআন এবং সই হাদিসের কোন জাল হাদিসের নাই জয়ীফ হাদিসের নয় নিজের বানোয়াট কথাবার্তা নয় কোনো ব্যক্তির থিওরি নয় একটা প্রশ্ন করি আজ বর্তমানে যতগুলি দল আমরা আমাদের দেশে জানি একটা দলও কি আজ থেকে একশো বছর আগে ছিল কিন্তু ইসলাম ছিল না ছিল না কোরআন ছিল না ছিল না হাদিস ছিল না ছিল না তাহলে নতুন করে এইগুলি কোথা থেকে আসলো খেয়াল করেছেন আপনারা তাহলে দাওয়াত হবে একমাত্র আল্লাহর দিকে তাবলিগ হবে একমাত্র কোরআন ও সন্ন্যার অন্য কিছুরই নয় একমত আপনারা তাই দাওয়াতের হুকুম কি দাওয়াত করা ফরজ আইন প্রত্যেকটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা ফরজ আইন قل هذه سبيلي أدعو إلى الله হে নবী বলে দিন এটাই আমার সরল সোজা রাস্তা আল্লাহর দিকে আহ্বান করি আলা বাসিরা জেনে শুনে জাহেল মূর্খ না দাওয়াতের কাজ করে তাবলিগের কাজ করে বলে এটা কি বলে আমি তো জানি না এটা আমার বুজুর্গরা জানে আমার হুজুর জানে আমার পীর সাহেব জানে তাহলে ওর জন্য দাওয়াত করা তাবলিগ করা কি হারাম ওর জন্য দাওয়াত করা তাবলিগ করা হারাম আলা বাসিরা জেনে শুনে বুঝে দাওয়াত করি কে আমি এবং আমার যারা অনুসারী কে বলেন আল্লাহ রব্বুল আলম ভাষা আল্লাহ নবী বলেন তাহলে বন্ধুগণ আমরা কি আল্লাহর নবীর অনুসারী কি বলেন সবাই না কেউ বাদ যদি অনুসারী হয়ে থাকি তাহলে আমাদের কাজ কি আমার মহানবীর কাজ ছিল দাওয়াত করা আর আমাদেরও কাজ দাওয়াত করা তাহলে সবার দায়িত্ব দাওয়াতের কাজ করা তবে আপনি তবে আপনি হাতুড়িয়ে ডাক্তার হয়ে এমবিবিএস এর চিকিৎসা করবেন না আর এমবিবিএস হয়ে স্পেশালিস্ট ডাক্তারের চিকিৎসা দিবেন না রেফার করে দিবেন জানা না থাকলে বলবেন উপরে বড় হসপিটালে যাও এর চিকিৎসা বড় ডাক্তার কাছে যাও আমার দ্বারা সম্ভব নয় অনেকে আছে সব রোগের চিকিৎসা করতে চাই যত বড় আর যত ছোট উনি যেন মাসা সব কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছেন এটা কিন্তু বিরাট অন্যায় তবে আমরুল মারুফ অন্যাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা হলো ফরজে কিফায়া এটা যাদের হাতে শক্তি আছে এরা করবেন বাকিরা গুণা থেকে মুক্ত হবে কিন্তু যদি এমন অবস্থা হয় যেখানে সরকারিভাবে অন্যায়ের প্রতিরোধ সত্যের আদেশ করার কোনো ওই যে মোতাওয়া গ্রুপ মোতাওয়া জাকিরদেরকে বলেন আপনারা ওই হিসবা গৌরব যদি না থাকে হায়া না থাকে তাহলে সবার উপরেই তখন ফরজ হয়ে যাবে তাহলে আমাদের দেশের মতো অবস্থাতে সবার উপরে দাওয়াত ও তাবলিগ করা ফরজায়ন যার যতটুক জানা আল্লাহ নই বলেন ওয়ালাউ আয়া একটা আয়াত জানলেও প্রচার করো না বলেছেন একটা কেসা বলেছেন কেসা কাহিনী কোন বুজুর্গ কোন স্বপ্নে দেখলো বেহস্তি জিওরে কি লেখা আছে নিয়মুল করে কি ফজিলত লেখা আছে এগুলির প্রচার করতে বলছেন আয়া আয়াতের প্রচার করতে বলছেন এই হাদিস পাঠ করি আর আমাদের ইচ্ছা মতো যার যার যা কিছু বর্ণনা করে দিই তাবলিক করে দিই এটা কি হলো হলো না তাহলে বন্ধুগণ দাওয়াতের হুকুম জানলাম ফরজে আইন তাই ঘর আগে বানাবেন না ডেকোরেশন আগে করবেন বলেন আগে ঘর না আগে ডেকোরেশন আগে ওয়াল না আগে ফাউন্ডেশন সবাই একমত ফাউন্ডেশন ছাড়া বানা যাবে না বিস্তলা সবাই একমত আপনারা তাই একটা নৌকা উপরে ফেটে গেছে নিচেও ফেটে গেছে বা একটা স্টিমার বিরাট স্টিমার মহাসমুদ্রের মধ্যখানে ওপরেও ফেটে গেছে আর নিচেও ফেটে গিয়ে পানি উঠতেছে এখন কি করবেন ওপরটা বন্ধ করবেন না নিচটা আগে বন্ধ করবেন যদি কেউ বলে না ওপরটা বন্ধ করবো আগে কারণ নিচটা তো পানির নিচে দেখতে পাই না তাহলে কি ওই নৌকায় বা ওই স্টিমারে বা ওই জাহাজে যারা যা কিছু থাকবে এরা কি নাজাদ পাবে না হালাক হয়ে যাবে তাহলে আগে ফাউন্ডেশন পরে ঘর তারপরে ডেকোরেশন আগে নিস্তলার ফাটা নৌকার বন্ধ তারপরে উপরে কি বলেন আপনার একমাত্র সবাই তাই প্রশ্ন শুধু জানার জন্য দাওয়াতের চারটি মূল স্তম্ভ বা রুকুন রয়েছে আপনার পড়েছেন না ইমানের রুকুন ছয়টা ইসলামের রুকুন পাঁচটা তো দাওয়াতেরও রুকুন রয়েছে কয়টা চারটা এক নম্বরে হলো দাওয়াতের বিষয়বস্তু আর সেটা কি তরিকা তরিকত না হকিকত না মারেপত না বাতিনিয়া না জাহেরিয়া এটা হলো কি ইসলাম পূর্ণ ইসলামের দাওয়াত করতে হবে একটা একটু কিছু নিয়ে নিবেন আর বাকি বাদ না ইসলামের তাহলে দাওয়াতের বিষয়বস্তু কি হবে ইসলাম অন্য কিছু না দুই নম্বর হলো আদায়ী যিনি দাওয়াত করবেন আপনি যাকে আপনি আমি যে দাওয়াতের কাজ করবেন তিনি হলেন দ্বিতীয় রুকুন বা স্তম্ভ তিন নম্বর হলো আলমাদ ও যাকে দাওয়াত করবেন তিনি মুসলমান হতে পারে কাপের হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে নাস্তিক হতে পারে আস্তিক হতে পারে নারী হতে পারে পুরুষ হতে পারে শিক্ষিত হতে পারে অশিক্ষিত হতে পারে হ্যাঁ আপনার ভাষাভাষী হতে পারে অন্য ভাষা হতে পারে বাইরে হতে পারে ভিতর হতে পারে বড়লোক হতে পারে গরিব হতে পারে যে কেউ বাদশাহ হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে ফেরাউন আমান হতে পারে যে কেউ আবু জাহাল হতে পারে অনেক তার প্রকার রয়েছে চার নম্বরে হলো তাহলে এক নম্বরে ছিল ইসলাম বিষয়বস্তু দুই নম্বরে দায়ী যিনি দাওয়াতের কাজ করবেন তিন নম্বরে যাকে দাওয়াত করবেন চার নম্বরে তাকে যে ইসলামটা পৌঁছাবেন তার জন্য কিছু পদ্ধতি লাগবে না পদ্ধতি এবং কিছু মাধ্যম লাগবে না লাগবে এই যে এখন কথা বলতেছি মাইক যদি বন্ধ করেন আমার কথা কি সবাই শুনতে পাবেন এটা মাধ্যম না এটা একটা মাধ্যম তাহলে চার নম্বর হলো আল ওয়াসাইল ওয়াল আসালিব দাওয়াতের পদ্ধতি এবং মাধ্যম তাহলে দাওয়াতের বিষয় কি বলেন ইসলাম দাওয়াতের দ্বিতীয় রুকুন কি দায়ী আহ্বানকারী তৃতীয় রুকুন কি মাদৌ যাকে আহ্বান করবেন আর চতুর্থ রুকুন হল এই দাওয়াত করার জন্য যে সমস্ত পদ্ধতি এবং মাধ্যম অবলম্বন করবেন ঠিক আছে তাই এবার আমরা চলে যাই একটা প্রশ্ন আপনাদের করি আপনারা কি দাওয়াত তাবলিগ করতে চান না চান না যদি চান তাহলে আলোচনা করবো না হলে আসসালাম আলাইকুম আপনার কারা চান না কারণ ফরজে আইন বলছি ঠিক না এই বর্তমান অবস্থাতে দাওয়াত ও তাবলিগের কাজ ফরজে আইন প্রত্যেকটা নারী পুরুষ ছোট বড় সবার উপরে যার যতটুক জানা এবং ক্ষমতা আপনি বড় ছোট করবেন না আর ছোট বড় আকারে করবেন না তাহলে ফরজা আইন যখন আমার সবার উপরে ফরজ তাহলে আপনারা দাওয়াত করতে চান ভিতরে ভিতরে একটু দুর্বল চান তাই তাহলে এবার আলোচনা করব শর্তের উপরে কিন্তু এবার আলোচনা যে আপনারা দাওয়াত তাবলিক করতে চান বিধায় আজকে আপনাদের সামনে আমার আলোচনা করা জরুরি তাই কেন প্রথম আমাদের বিষয় কেন নবীদের নবী রসুল গণের দাওয়াতি সিস্টেম নিয়ম আমরা জানবো কি দরকার আমাদের জানা প্রশ্ন কিনা এর উত্তর জানি সংক্ষেপে এক নম্বরে সত্যিকারের এই দিন ইসলামের দাওয়াত ও তাবলিগের কাজের সত্যিকারী দায়ী কারা নবী রসুল না কি বলেন নবী রসুলদের এটা অজিফা না কাজ না তাহলে যদি আপনি মেড ইন জাপান না চিনেন তাহলে কি মেড ইন জিঞ্জিরা পার্থক্য করতে পারবেন তাহলে বাতিলকে চিহ্নিত করতে হলে দুই নম্বরকে ডুপ্লিকেটকে চিহ্নিত করতে হলে যেটা অরিজিনাল জানতে হবে না হবে না তাহলে আজকে আমাদের নবী রসুলগণের দাওয়াতের পদ্ধতি জানা জরুরি কিনা বুঝছেন কথাটা না বুঝেন নাই দুই নম্বর নবী গুণের দাওয়াতের মূল ভিত্তি ছিল কি কোরআন রাসুলের আল্লাহর ওয়াহি ঠিক না নবী গুণের দাওয়াতের ভিত্তি ছিল কি কোরআন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আমাদের যেরকম কোরআন ও হাসুন্না মুসা ইসরাতামের যুগে তাওরাত এবং হয়তো তার বাণী তার সুন্না ইসা ইসরাতামের যুগে কি বলে ইঞ্জিল এবং তার সুন্ন দাউদ আলাহ ইসলাতামের যুগে জবুর এবং তার সুন্ন সোহপে মুসা ইব্রাহিম ইত্যাদি ঠিক আছে তাহলে নবী রসুল গুণের দাওয়াতের মূল ভিত্তি যেটা সেটা ওয়াহি ঠিক না তাহলে নবীগণ গুণের দাওয়াতের পদ্ধতি যদি আমরা না জানতে পারি তাহলে আমরা মূল জিনিস থেকে আসল জিনিস থেকে দূরে সরে যাব আর দূরে সরে গেলে হক বাতিলের পার্থক্য করা যাবে না কাজে আমাদের আজকের এই আলোচনা করা জরুরি আল্লাহ রবুল্লা আলমিন কোরআন মাইজের মধ্যে বিভিন্ন নবী রসুলদের দাওয়াতি প্রোগ্রাম নু আলাইসালাম সোয়াইব আলাইসালাম সালে আলি সালাতাম লুত আলি সালাতাম ইব্রাহিম মুসা ইসা মোহাম্মদ সাল্লাম এদের পদ্ধতির কথা কোরআনে বলছে না বলে নাই আর কোরআন শিক্ষা করা কোরআন জানা আমাদের জরুরি না জরুরি না তাহলে আমাদের আজকের আলোচনা কি প্রয়োজন আছে মনে করতেছেন আপনারা চার নম্বরে যাই আল্লাহর পথে দাওয়াত যখন করবেন আল্লাহর নিয়মে না আপনার নিয়মে কি বলেন আপনারা আল্লাহর দিকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবন বাস্তবায়ন করতে চাই হুকুমাত প্রতিষ্ঠা করতে চাই তাওহিদ প্রতিষ্ঠা করতে চাই কিন্তু নিয়মটা ফের আমার আমার বড় হুজুরের আমার পীর সাহেবের আমার ওই বড় চিন্তাবিদ সাহেবের আমার সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা তার তাহলে কি হবে তাহলে কি সাকসেসফুল হবেন নয় তাহলে আল্লাহর দিকে দাওয়াত করবেন আল্লাহর আল্লাহর ওয়াহি প্রচার করবেন আল্লাহর নিয়মে করতে হবে না হবে না আর এই আল্লাহর নিয়ম জানা যাবে কিভাবে নবী রসুল গুণের নিয়ম জানতে পারলে কারণ তারাই আল্লাহর নিয়মে দাওয়াত ও তাবলিগ করেছেন বুঝে আসছে কথাটা আমার বুঝে আসে নাই কেমন যেন দুর্বল মনে হচ্ছে খিদা লাগছে খিদা দুই প্রকার খিদা দুই প্রকার একটা পেটের খিদা একটা হলো আত্মার খিদা যারা পেট নিয়ে ব্যস্ত ঠিক আছে তারা নিম্ন গতি যাবে কারণ মানুষের শরীরটা তিনটা জিনিস দিয়ে তৈরি কয়টা জিনিস দিয়ে মাটি পানি হাওয়া তো মাটি পানি থেকে উৎপাদিত জিনিস খেয়ে পেট ভুড়ি মোটা করে দিচ্ছেন ঠিক আছে তো মাটি যদি উপরে চালিয়ে দেন নিচে যাবে না উপরে যাবে আর হাওয়া যদি ছেড়ে দেন বেরোনে ভর্তি করে কোথায় যাবে হাওয়া মানে আত্মা রোহ আজ আমরা তিনবার চারবার পাঁচবার কত আইটেম কত কিছু হাইরে রে সুপার মার্কেটে ঢুকলে মাথা খারাপ হয়ে যায় এদের প্রচারগুলি ওই যে তাকফিজাত ডিসকাউন্ট দেখলে আমি তো গোলমালাই যাই জানি না আপনারা কি করেন এই নিয়ে আমরা ব্যস্ত তাহলে পেটের নিয়ে যে খাওয়া নিয়ে ব্যস্ত হবে নিম্নগতি মাটি নিচে যাবে কিন্তু যে আত্মার খোরাক নিয়ে ব্যস্ত থাকবে তিনি উপরে যাবেন আর এই আত্মার জায়গা কোথায় জান্নাতে আর মাটির জায়গাতে এই জমিনে তাহলে বন্ধুগণ আজকে একটু সময় আত্মার খোরাক তো পূরণ করেন একটা তো রুহটাকে উপরে নেন মাটি থেকে তো একটু উপরে আগান নাকি চান না আপনারা চান না বন্ধুগণ আত্মার খোরাক সবচেয়ে জরুরি ইমানের খোরাক যদি শেষ হয়ে যায় মানুষ সব শেষ হয়ে যায় আজকে আত্মার খোরাকের জন্য আমরা এখানে সমবেত হয়েছি মহা সম্মেলনে আপনাদের জন্যে আমাদের এখানে শায়েখ মাসায়েখরা আমাদের এখানে বিভিন্ন ভাইরা বিভিন্ন শ্রম দিয়েছেন আপনাদেরকে এখানে একাত্রিত করেছেন আজ আত্মার খোরাক নিয়ে আমরা ঊর্ধ্বে যেতে চাই জান্নাতে যেতে চাই মাটির দিকে যেতে চাই না কি বলেন সবাই একমত আপনার আমার সঙ্গে একটু চাঙ্গা হলেন ফুল ফুল মনে হচ্ছে না কে একমত আপনারা জি একটু সাহস দেন না তো আমি কথা বলতে পারবো না তাহলে আমরা চারটি কারণে জানতে পারলাম নবীর গুণের দাওয়াতি নিয়ম আমাদের জানা জরুরি ঠিক আছে এক নম্বরে যেহেতু তারাই আসল দায়ী দাওয়াত কান্নওয়ালা দ্বিতীয়ত যেহেতু ওয়াহির ভিত্তিতে তাদের দাওয়াত তৃতীয়ত ছিল আল্লাহ রবেন কোরআন হাদিসের তাদের দাওয়াতের পদ্ধতির কথা বলেছেন চার নম্বরে ছিল চার নম্বরে ছিল যে আল্লাহর দিকে দাওয়াত করতে হলে আল্লাহর নিয়মেই করতে হবে আর এটা কে করেছেন নবী রসুলগুনি করেছেন দুই নম্বর পয়েন্টে আমরা চলে যাই এবার নবী রসুলগুনের দাওয়াত কয়টা জিনিসের ভিত্তিতে ছিল কয়টা জিনিসের দিকে মানে কয়টা এর ওসুল ছিল এর কয়টা দফা ছিল এক এক গ্রুপের এক এক দফা আছে না কাউরি উনিশ দফা কাউরি চার দফা কাউরি ছয় দফা কাউরি বিশ দফা কাউরি আঠারো দফা কাউরি ছয় ওসুল বিভিন্ন আছে না নাই নবী গুণ কয়টা জিনিসের দিকে মানুষকে আহ্বান করেছেন বলেন না কেন চার চার আট না চারটা চারটা কয়টা ফেল করেননি আপনারা আমার পরীক্ষায় মাসাল্লাহ এক নম্বরে ছিল আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদকে বাস্তবায়ন করা শিরিককে উৎখাত করা দিন কায়েম করার দিন কায়েম হয় কয়টা দিশের মাধ্যমে দুইটা দিশের মাধ্যমে আল্লাহর তৌহিদকে প্রতিষ্ঠা করে এবং শিরিককে উৎখাত করে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির আনে আন সমস্ত রসুল জাতির কাছে এসেছিল দুইটি কথা নিয়ে আনে আবদুল্লাহ এক আল্লাহর বাদত করো তৌহিদ প্রতিষ্ঠিত করো ওয়াজদানি বুত্তাগুত সিরিককে উৎখাত করো বোঝা যাচ্ছে আছে নাই তাহলে কেউ যদি এটা বাদ দিয়ে অন্য কোন দফা অন্য কোন ওসুল দেয় মানবেন মানবেন না দুই নম্বরে ওসুল হলো কি রসুলের এতাত করা আনুগত্য করা দুই নম্বরে কি রাসুলের আনুগত্য করা যেই যুগে যেই নবী এসেছেন সেই যুগের সেই নবীর আনুগত্য করা আমাদের মহানবী মোহাম্মদ রসুল্লাহ আনুগত্য করা ফরজ না ফরজ না কেউ যদি বলেন পীর একটা ফরজ দলনেতারটা বুজুর্গটা চিন্তাবিদদের অমুক তুমুক চলবে আনুগত্য কার করতে হবে কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের সঙ্গে অন্য কাউরি আনুগত্য করে পীর বুজুর্গদের তাহলে শিরিক না তাওহিদ ইত্তাখাযু আহবারাহুম ওয়া ইহুদি খ্রিস্টানরা তাদের হুজুর বুজুর্গদেরকে কি করেছিল আল্লাহর আসনে বসায় শিরিক করেছিল এর অর্থ আনুগত্যে আল্লাহকে যেমন মানত রাসুলকে যেমন মানত ঠিক ওইভাবে পীর বুজুর্গকেও মানত আজ কি তাই হচ্ছে না হয় না আমাদের অবস্থা যেইভাবে কোরআন হাদিস ওইভাবে হুজুরের কথা বুজুর্গের কথা ওইভাবে নেতাজির কথা প্রয়োজনে কোরআন হাদিসকে বাদ দিতে পারি এর অপব্যাখ্যা করতে পারি একে একটা বলে উড়িয়ে দিতে পারি কিন্তু বুজুর্গর কথা ইমামের কথা মাজাবের কথা উড়ানো যাবে না অবস্থা কি তাই না জি তাহলে এক নম্বরে ছিল তাহিদ প্রতিষ্ঠা করা শিরিক উৎখাত করা এটাই হলো দিন কায়েম যারা বলে দিন কায়েম মানে হুকুমাত কায়েম করা এটা সম্পূর্ণ কোরআন হাদিসের পরিপন্থী কথা নবী রসুলদের মানহাজের সিলেবাসের পরিপন্থী কথা যারা রাসুলের আনুগত্য বাদ দিয়ে কোন গ্রুপের নেতার বা বুজুর্গের আনুগত্যের কথার দাওয়াত করে এটা সম্পূর্ণ নবী রসুলদের দাওয়াতের পরিপন্থী সিলেবাস এটা গ্রহণযোগ্য না এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য তিন নম্বরে কি ছিল তাদের কাজ নবী রসুলদের দাওয়াতের তিন নম্বর কাজটা কি ছিল কি তাকুয়া ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকুয়া মানে ইমতেসাল আওয়ামিল্লাহ ওয়াজনাবু নাওয়াহি আল্লাহর আদে সমস্ত আদেশকে মেনে নেওয়া আর সমস্ত নিষেধকে ত্যাগ করা এটাই হলো কি তাকুয়া এটাই হলো তাকুয়া তারা সবাই তাকুয়ার দাওয়াত করেছেন তাকুয়া মানে আমরা অনেকে বলি কি জুব্বা পরে নেওয়া বলেন আলী বাসুর তাকুয়া মানে বড় জুব্বা লা এটা মিথ্যা কথা এটা কোরআনের অপব্যাখ্যা লেবাসুর তাকুয়া মানে ইমান লেবাসুর তাকুয়া মানে সচ্চরিত্র লেবাসুর তাকুয়া মানে আপনার আখলাক লেবাসুর তাকুয়া মানে বড় জুব্বা লাগাই দিয়ে না বড় জুব্বা লেবাসুর তাকুয়া নয় তাহলে নবী রসুলগণ কার দিকে আহ্বান করেছেন তিন নম্বর তাকুয়ার অধিকার তাকুয়া হলো যত আদেশ সমস্ত আদেশকে মানা যত নিষেধ সবগুলিকে বর্জন করা করণীয়কে বরণ করে নেওয়া আর বর্জনীয়কে বর্জন করে দেওয়া এটাই হলো তাকুয়া যেটা হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কি আল্লাহ বলেন পরকালের পাথেও সাথে নাও পাথেও কি তাকুয়া বুঝে আসছে চার নম্বরে হলো কি আখেরাতের ভয় মরতে হবে মনকে নাকের প্রশ্ন হবে মার রব্য কামা দিন ও মান নিয়ে বইকা ঠিক আছে কবরে আজাব হবে অনেকে তো কবর আজাব মানে না যারা ভালো তাদের শান্তি হবে হাসর নাসর হবে হিসাব নিকাশ হবে ফুলসেরাত হবে জান্নাত হবে কোন কুনফিল জান্নাতে ফরে কুনফিল সাইর এক দূর দূর যাবে জান্নাতে এক দল যাবে জাহান্নামে এই চারটা হলো নবীর রসুলদের দাওয়াতের ওসুল কয়টা এক নম্বরে তাওহিদ প্রতিষ্ঠা করা সিরিক উৎখাত করা দুই নম্বরে কি রাসুলের আনুগত্য করা তিন নম্বরে কি তাকুয়ার দাওয়াত করা যত আদেশ মান্য করা যত নিষেধ ত্যাগ করা চার নম্বরে কি আখেরাতের মাদ হিসাব হবে মরতে হবে কি করতে হবে আপনার ভালো মন্দের জীবন ডায়েরি তৈরি হচ্ছে এর হিসাব তন্ন তন্ন করে চোখের হাতের মুখের সবকিছুর পাপ দিয়ে তাজ ভরে গেছে তার ঠিকানা হবে হাবিয়া জাহান নাম আল্লাহ বলেন হেরাসুল হাবিয়া জানেন কি সেটা হলো না আরুন হামিয়া প্রজ্বলিত আগুন এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি আরো তাপ বেড়ে যাবে আল্লাহ একবার সেই আগুনের জাহান নামের কবরের হাসর নাসরের ফুলসেরাতের ভয় তারা দেখাতেন তাহলে চারটা উসুল পাওয়া গেল না যায় নাই বোঝা গেছে এই চার উসুল বাদ দিয়ে অন্য কোনো দাওয়াত যদি করবেন তাহলে কি নবী রসুলদের দাওয়াত হবে না অন্যদের হবে তাহলে কি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে না যাবে ভাগলপুর যাবে খানকার দিন আসবে গ্রুপের দিন আসবে তরিকতের দিন আসবে কিন্তু আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত হবে না আল্লাহর দিন কায়েম হবে না এবং সেটাই আজ হচ্ছে না হয় না কারণ নবী রসুলের মানহাজ সিলেবাস ছেড়ে দিয়ে নিজের নিজের বড় সিলেবাস আজকে আমরা লিপ্ত হয়ে বড় বড় ডিক্রণ করে বড় বড় মাসাল্লাহ লেবাস পোশাকে আমরা মানুষকে ধোকা দিচ্ছি বন্ধুগণ এরপরে হলো নবী রসুলগণ কেন দাওয়াত করেছেন ঠিক আছে প্রথমটা ছিল কেন জানবো চারটা কারণে জানা জরুরি দ্বিতীয় বিষয় ছিল কি নবী রসুলের রসুল কয়টা দাওয়াতের চারটা এবার হলো তিন নম্বরে কেন এই দাওয়াত করবেন নবী রসুলদের দাওয়াত কি বলেন ঠিক না এক নম্বর আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নাকি পার্টির বড় গ্রুপ নেতা হয়ে যাবেন সভাপতি হয়ে যাবেন আমির হয়ে যাবেন হ্যাঁ বিরাট আপনাকে পদ দেবে লা কাকে খুশি করার জন্যে আল্লাহ খুশি করার জন্য সংক্ষেপে বলে যায় কারণ সময় হতে হবে না দুই নম্বরে মানুষদেরকে জাহান্নাম থেকে নাম থেকে বের করে জান্নাতের দিকে পথ দেখার জন্যে জাহান্নামের পথ আর জান্নাতের পথ বাতাই দিয়ে জাহান্নাম থেকে টেনে দাঁতের দিকে নিয়ে আসার জন্যে ঠিক আছে তিন নম্বরে মানুষদেরকে জান্নাতে প্রবেশ করার জন্যে চার নম্বরে মানুষকে মানুষের এবাদত থেকে মানুষের এবাদত বন্ধ করে একমাত্র কার আল্লাহর এবাদত করাবের জন্য অন্য কাউরি না কোন পার্টির এবাদত করার জন্য না আল্লাহর বান্দা যেমন তেমন হন মাফি মুশকিল কিন্তু পার্টির বান্দা যদি খুব গুরুত্বপূর্ণ হতে পারেন যাই বলে তাই শোনেন তাহলে আপনার কি পদমর্যাদা বাড়তেই থাকে ঠিক না বেডে তাহলে আমাদের নবীর সুলদের দাওয়াত কোন পার্টি গ্রুপ দলের দিকে না বরং কোন পার্টির ব্যবহার করার জন্য না কোন পীর সাহেবের কাছে মাথানত করার জন্য না সালামবুসি করার জন্য না কলমবুসির জন্য না তাকে হুজুর হুজুর করার জন্য না কাকে হুজুর হুজুর করার জন্য মহান রব্বুল আলমিনের বান্দা বানাবের জন্য অন্য কারি বান্দা না টাকার না পয়সার না রিয়াল না ডলার না দুনিয়ার না ঘুম না আরাম আয়েস খেল তামাশা ব্যবসা বাণিজ্য নেতৃত্ব কর্তৃত্ব এই সমস্ত রেবাদত না সমস্ত রেবাদত থেকে বের করে সবার বন্দা থেকে বের করে শৈতানের বন্দীগী থেকে বের করে কার বান্ধব বানানো একমাত্র আল্লাহর বান্দা বানাবের জন্য আমাদের এই নবী রসুলদের দাওয়াত পাঁচ নম্বরে মানুষদেরকে শিরিক কুফুরি বিদাত অপসংস্কারের জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে তাওহেদ ইমান হেদায়াত ইসলামের নূরের আলোর দিকে নিয়ে আসা এটাই হলো কি নবী রসুলদের দাওয়াতের পাঁচ নম্বর উদ্দেশ্য ছয় নম্বরে অন্য অন্য ধর্মের জুলুম অত্যাচার সংকীর্ণতা এখান থেকে বের করে দুনিয়া আখেরাতের প্রশস্ততার দিকে কি করা এদেরকে টেনে নিয়ে আসা সাত নম্বরে মানুষকে শৈতানের এবাদত করা থেকে আল্লাহর এবাদত করার জন্য এদেরকে আহ্বান করা এদেরকে কি করা বের করে নিয়ে আসা আট নম্বরে নবী রসুল নবী রসুলদের তরিকায় আল্লাহর ইবাদত করার জন্য এবাদত তো করবো কার আল্লাহর ঠিক না তরিকাটা কার হবে নকশাবান্দি নকশাবান্দি তরিকা আকবরিয়া তরিকা জাইদিয়া তরিকা নসাইরিয়া মুরজিয়া আশারিয়া কদারিয়া লা তরিকা কার হবে রসুলদের তরিকায় যেই যখন নবী রসুল এসেছেন তাদের তরিকায় আল্লাহর ইবাদত করতে হবে লা নাবুদু ইল্লাল্লাহ ওয়া লা নাবুদু ইল্লা বিমা শারা আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করব এবং তরিকাটা হবে শুধুমাত্র রসুলের আর আমাদের জন্য কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই নামাজে কত পার্থক্য তরিকা কি রাসূল একটা দিয়ে গেছে কিতাবে আছে তিনশো তরিকা হজুরে কেবলার বইয়ে লেখা আছে কয়শো তরিকা তিনশো তরিকা কয় আমারটা শর্ট এবং হট শর্ট মানে মানে মাধ্যম বেশি ধরতে হয় না অল্প আর কি অন্য অন্য তরিকাতে অনেক মাধ্যম আমার খুব কম আর হট খুব গরম তাড়াতাড়ি আল্লাহকে পাওয়া যায় এগুলি সম্পন্ন শিরিক এগুলি সম্পূর্ণ নবী রসুলদের দাওয়াতের পরিপন্থী এগুলি যতদিন ত্যাগ করতে আমরা না পারবো ততদিন পর্যন্ত আমাদের দাওয়াতে কোনো সফলতা আসবে না এবং একটা কথা অনেক বলে কই আপনাদের দাওয়াতে কাজ কি হচ্ছে আমরা যেটুক গড়ি ওটুক কিন্তু অন্যরা ভেঙে চুরমার করে দেয় যদি আপনার বাড়ির আজ আমাদের দেশের একটা উদাহরণ দিই পোলা পান কয় টাকা দিতে হবে না হলে ঘর বানাতে দিব না আছে না চাঁদাবাজিরা এখন আপনি দিলেন না আপনি ভিত দিয়ে দিলেন ঠিক আছে সকালবেলা ভিত পাবেন পাবেন ভিত পোলাপান উড়াই দিবে তাহলে আপনি কষ্ট করে প্রতিদিন গড়বেন আর অসংখ্য মানুষ সেটাকে বিনিশ করে দিবে দোষ টাকার যে বানাচ্ছে না যারা নষ্ট করতেছে তাহলে যারা বলতেছে তোহমত দিচ্ছে আমাদেরকে কই আপনাদের দোষটা আমাদের না ওদের কারণ আমরা তো বানাচ্ছি যেটুকুই বানাচ্ছি বলছে বাপ দাদা ভুল করছে এত হুজুর বুজুর কম বুঝে অমুকটা এই অমুকটা তেই এই সেই করে মানুষগুলিকে নষ্ট করছে না করে না আজ এই মহাসম্মেলনে যেটুক জেনে যাবেন যে আপনার ইমান চার্জ করবেন মোবাইলের চার্জ ব্যাটারিকে ফুল করে নিয়ে যাবেন কিন্তু এক সপ্তাহ পরে যদি আবার এই চার্জ না করে অন্য চার্জ শুরু করেন তাহলে কি থাকবে এবং তাই হয়েছে বিভিন্ন দল বিভিন্ন মত তাদের তরিকা তাদের দিয়ে মানুষকে যেটুক সহি তরিকার লোকেরা করে তারা ধ্বংস করে দিয়ে সহি লোকদেরকে এরা কি করে বলে যে এরা ভুল করতেছে নবী রসুলদেরকে তোহমাত দেয় নাই দেয় নাই এটা আবার কোন নতুন কিনে আসলা এটা আবার কি বাপদাদারটা ছেড়ে দেবো বলে না বলে না এবং এদেরকে মজবুত করে রেখে যেটুক গড়ি ওটুকে এরা নষ্ট করে দিয়ে আমাদেরকে তোহমত দেয় খবরদার বন্ধুগণ তাহলে বলছিলাম নবী রসুলদের তরিকায় কি করতে হবে তাহলে রাসুলের তরিকা ইবাদত করতে হবে আল্লাহর অন্য কারোর তরিকা চলবে না এই আটটা কারণে এই আটটা উদ্দেশ্য হলো দাওয়াত নাম্বিয়া ও রসুল নবী রসুলদের দাওয়াতের চার নম্বরে নবী রসুলদের যে দাওয়াতটা হবে দাওয়াতটা যে হবে দায়ী যে দাওয়াত করবেন এর ভিত্তিগুলি কি হবে এর স্তম্ভগুলি কি হবে কার উপরে ভিত্তি করে দাওয়াত করবে হাওয়ার উপরে বুজুর্গানের দিনের উপরে আম- কা- এই যে হুজুর আপন আপন দলের বইপত্রের উপরে কিসের উপরে ভিত্তি করে দাওয়াতগুলি করবেন আপনি এক নম্বর ভিত্তি খেয়াল করেন আমার সঙ্গে যার দিকে দাওয়াত করবেন সে সম্পর্কে কোরআন ও হাদিসের সঠিক স্বচ্ছ জ্ঞান থাকতে হবে কোন জাহেল মূর্খের জন্য দাওয়াত করা হারাম قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني বলে দাও এটা আমার পথ সজ্ঞানে জেনে বুঝে আমি এবং আমার অনুসারী আমার উম্মতরা দাওয়াত করি অজ্ঞ মূর্খ জাহেলের না দাওয়াতের কাজ করে বেড়াই একটা মশলা জিজ্ঞেস করলে করে আমি তো জানি না একটা কথা প্যাস লাগালে কয়ে তো আমি জানি না পীর সাহেব জানে তো একটা পীর সাহেবকে পকেটে করে নিয়ে ঘুরো না কে বুজুর্গানের দিনের মাথার নিয়ে ঘুরো না কে সে যখন যে প্রশ্ন করবে তাকে ডার করে দিয়ে উত্তর দিবে বন্ধুগণ তাহলে এই দাওয়াতের একটা এক নম্বর পিলারটা কি হবে যার দাওয়াত করবেন সে ব্যাপারে কোরআন ও সই আদেশের সঠিক জ্ঞান থাকতে হবে নবী রসুল তাই করেছেন নাকি উল্টোটা করেছেন নবী রসুলগণ জেনে বুঝে কহির মাধ্যমে জেনে তারপরে দাওয়াত করেছেন আর এখন আমরা মাসাল্লাহ মাশাল্লাহ অনেক বড় দায়ী অনেক বড় মোবাল্লেক কিন্তু কোরআন হাদিস কিচ্ছু জানে না তাহলে কি দাওয়াত নবী রসুলের হবে না অন্যের হবে অন্যের হবে দুই নম্বর এই ইলিমটা কোরআন হাদিসের দায় যাদেরকে ডাক দিবেন তাদের শ্রেণী বিন্যাস নারী না পুরুষ ছোট না বড় ধনী না গরিব অহংকারী না নরম কি তাদের ব্যাপারটা জানা এই দাওয়াত করতে গিয়ে যে বিভিন্ন পদ্ধতি ও মাধ্যমের প্রয়োজন রয়েছে সঠিক কোরআন হাদিসের মাধ্যমে মাধ্যমগুলি জানতে হবে তাহলে কয়টা জিনিস জানতে হবে এক নম্বরে যা কোরআন হাদিসের যেটা আপনি বলতেছেন ভালো না মন্দ যায় না না যায় যেটা জানা দুই নম্বরে যাকে দাওয়াত করবেন তার সেই ব্যক্তির বিষয়ে জানা তিন নম্বরে এই দাওয়াত করতে গিয়ে যত পদ্ধতি ও মাধ্যম এগুলি জানা এই তিনটা মাধ্যম যদি সঠিকভাবে জেনে দাওয়াত করেন এটাই হলো নবী রসুলদের দাওয়াত আর বাকিগুলি হলো সব কি বাতিল দাওয়াত দুই নম্বর যার দাওয়াত করবেন তার আমল নিজেই শুরু করবেন প্রথম দাওয়াতটা কাকে করবেন নিজেকে যাতে করে আপনি কদুয়া হতে পারেন দাওয়াত করতেছি অনেক কিন্তু নিজেই সেটা মানি না لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون কেমতের জাহান নামের মধ্যে এক শ্রেণীর আলেম তাদের পেটের নারী ভুড়ি বাইর করে চাক্কির মতো নিয়ে ঘুরবে আর চিল্লাবে বিকট আওয়াজ করবে জাহান নামবাসীরা তার কাছে বলবে আগো তুমি তো অমুক ব্যক্তি তুমি না আমাদের ভালো কথা বলতে মন্দ কথা থেকে নিষেধ করতে তোমার এই অবস্থা কেন বলবে কুন্তা মরুকুম ওয়ালাম আতি তোমাদেরকে ভালো কাজের কথা বলতাম আমি করতাম না অকুন্তা আনহা আকুম আনিল মুনকার সালাম আমি খারাপ করতে খারাপ থেকে নিষেধ করতাম কিন্তু নিজেই করতাম তাহলে যার দিকে দাওয়াত করবেন সেইটা আপনি নিজে আগে নিজেকে দাওয়াত করে নিয়ে উত্তম নমুনা হয়ে কদুয়া হাসানা হয়ে হাসানা লিমান বন্ধুগণ তিন নম্বর এখলাস এই দাওয়াতটা যে করবেন কাকে খুশি করার জন্য দুনিয়ার কোনো মন্ত্রিত্বের আশায় না পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য না আমির হওয়ার জন্য না সবাই হুজুর হুজুর করবে সেই জন্য না কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য এই জন্যে আমি এগুলির দলিল বলতে গেলে সময় কুলাবে না আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাইজের মধ্যে বিভিন্ন জায়গায় ইখলাসের কথা বলেছেন ওমা ওমেরু ইল্লা আবুদুল্লাহ মুখলিসিন আলাউদ্দিন হুনাফা আল্লাহ আকবার একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থের জন্য না ইসলামিক সেন্টার বেতন দেয় সেজন্য না ওস্তাদি ভালো বলবে সেজন্য না লোকজন বলবে আমি দায়ী হয়ে গেছি সেজন্য না দুনিয়ার কোনো টাকা পয়সা নেতৃত্ব কর্তৃত্ব রাজত্ব মন্ত্রিত্ব পার্লামেন্ট সদস্য টাকা পয়সা দাম জোশ না একমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য দাওয়াত এই ছিল নবী রসুলদের দাওয়াত বোঝা গেছে না যাই নাই একদিন আমাকে একজন বললেন যে এক ভাইকে আমার পরিচিত বন্ধু বললাম আরে তুই তো যা করিস সেটা তো ঠিক না রে এগুলি বাদ দিয়ে আয় কোরআন হাদিসের সঠিক পথে আয় কয় কি বলিস আমি এত বড় অনেক উপরে উঠে গেছি ওখান থেকে কি নামা সম্ভব ওখান থেকে কি নামা সম্ভব এই বড়টা কার কাছে মানুষের কাছে না আল্লাহর কাছে মানুষের বড় বড় না আল্লাহর বড় বড় আল্লাহ একবার এই পার্থক্য যারা করতে পারে না তাদের দাওয়াত বাহ্যিক দেখে খবরদার পাগল হয়ে যাবেন না পিছনে ছুটবেন না হকিকত জানবেন মানহাজুর রাসুল আজকে শুনতেছেন ক্যাসেট তৈরি হচ্ছে আবারও বিশ বা একশো বার শুনবেন শুনে কোনটা মিলে আর কোনটা মিলে না ওইভাবে আগাবেন নইলে কিন্তু দুনিয়াও হারাবে আখেরা তো হারাবে খাসেরা দুনিয়া আখেরা জালিকা হুয়াল খুসরানুল মুবিন দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখেরাতও ক্ষতিগ্রস্ত এরাই সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত ধোকায় থাকবেন না আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহকে রাজি করার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আপনি এই দুনিয়ার যদি কিছু পেয়ে যান সেটা আলাদা ব্যাপার কিন্তু আল্লাহর খুশিটাই থাকবে আপনার মূল উদ্দেশ্য এরপরে চার নাম্বার এই দাওয়াতটা সর্বপ্রথম যে দাওয়াত শুরু করবেন কি দিয়ে নামাজ দিয়ে নামাজ তাবুজা হলো পড়তো হজ দিয়ে আবুল আহবত হজ করত দোয়া দিয়ে দোয়া তো ওতবা সাহেবাও করত কুরবানি কুরবানি তো অলিদ আবুল কি অলিদ করত হোমাইয়া করত আকিকা দিত হাজিদেরকে পানি পান করাতো হাজিদেরকে কাপড় দিত দাওয়াত কি দিয়ে শুরু হবে কি দিয়ে তৌহিদ দিয়ে দেখবেন যারা তৌহিদ দিয়ে দাওয়াত দেয় না শুরু করে না নির্ঘাত যারা রাখবেন তাদের দাওয়াত নবী রসুলদের দাওয়াতের সম্পূর্ণ পরিপন্থী অথবা আংশিক পরিপন্থী কারণ সমস্ত নবী রসুলের একই দাওয়াত ছিল ওমা আরসাল্লামিন কাবলিকা মিন কামিন ইল্লা ইন ইলাই আন্নাহু লা ইল্লা আনা ফাবুদুন নবী আপনি আপনার পূর্বে যত রসুলদের কাছে ওহি করেছি একটাই ওহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকে তাবুদুন এক আল্লাহর ইবাদত করো ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আদ আলাই কি হুদা সালাম বলেন ওয়াইলা আদিন আকাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره এইভাবে সামুদ এ সালে ওয়াইলা সামুদ আকাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره এইভাবে সমস্ত নবী রসুলদের ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়েছিল হে মোহাম্মদ অথবা আবু দলিদ এসে বলল মোহাম্মদ তুমি কি আমাদের রাজা হতে চাও তো তোমাকে মাল্লাক না তোমাকে রাজা বানাই দিই তুমি কি অনেক সম্পদের মালিক হতে চাও কারণ তোমার জীবন তো গরিব অনেক কষ্ট তোমাকে আমাদের ধন সম্পদ দিয়ে তোমার পাহাড় গড়ে দিই তুমি কি আমাদের কি বলে সুন্দরী বিয়ে করতে চাও কোনো মেয়েকে তাহলে বলো তোমাকে সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে দিয়ে দিই আরবদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়ে দিয়ে দেবো তোমার কি কোনো জিন টিন ধরছে বলো তাহলে ভালো কবিরাজ নিয়েছে তোমার চিকিৎসা করে দিই তোমার কি কোনো রোগ শোক হয়েছে এই যে আলতু ফালতু কথা বলছো তুমি মোহাম্মদ নামুজবিল্লা তাহলে কি এগুলি সব চিকিৎসা করে দিই বললেন না জরিয়া খাতে দাও আফতাব আর খাতে যদি এনে দাও মাহতাব তোমরা যদি যা বলছো এটা তো সম্ভব যা অসম্ভব আকাশের সূর্য যদি ডান হাতে এনে দাও আর যদি চন্দ্র বাম হাতে এনে দাও তাও আমি কিছুই চাই না বলো তুফলে হো কিছুই চাই না রাজা হতে চাই না সম্পদ চাই না সুন্দরী নারী চাই না কারণ শয়তানের টোপ কয়টা তিনটা শয়তানের টোপ কয়টা তিনটা নারী লোভ অর্থ লোভ আর গভীর লোভ এই তিন লোভ দিয়ে কত দায়ীকে আরো ধ্বংস করে দিয়েছে শয়তান আর এরা বললে আমরা দাওয়াতের কাজ করি তিনটি শয়তানের লোভনীয় টোপ দিয়ে শুধু সাধারণ মানুষকে না যারা দাওয়াত তবলিগের কাজ করে এদেরকে পিছন দরজা দিয়ে ছেড়ে দিয়েছে অন্য পথে এক নম্বরে কি নারীর লোভ আল্লাহ নবীকে প্রস্তাব দিয়েছিল না দেয় নাই অর্থের লোভ দিয়েছিল না দেয় নাই রাজত্বের লোভ গদির লোভ চেয়ারের লোভ দিয়েছিল না দেয় নাই তিনি প্রত্যাখ্যান করেছিলেন না করেন নাই সব প্রত্যাখ্যান করেছে তাহলে দাওয়াতের থাকতে হবে একমাত্র আল্লাহর এই তৌহিদ প্রতিষ্ঠা দিয়ে দাওয়াত শুরু করতে হবে এরপরে আস্তে আস্তে আস্তে আস্তে ওই যে বলেছিলাম ঘরের উপর আগে ডেকোরেশন না আগে ফাউন্ডেশন ফাউন্ডেশন তাওহিদ ডেকোরেশন নিয়ে ব্যস্ত হবে না আগে ওই যে নৌকার নিচে ফেটে গেছে ওইটা ঠিক করবেন না উপরতলা নিচতলা এটা হলো নবী রসুলদের কি আপনার দাওয়াতের পদ্ধতি এরপরে ধৈর্য ধারণ করবেন দাওয়াত ধৈর্যের সঙ্গে নবীর রসুলগণ দাওয়াত দিয়েছেন না দেন নাই আল্লাহর নবীকে মারপিট করেছে দাঁত ভেঙেছে মাথার মধ্যে কি করেছে হ্যান্ডব্রেড বসে গেছে রক্ত প্রবাহিত হয়েছে পিঠের মধ্যে বুড়ি চাপাই দিয়েছে তাকে গালি দিয়েছে তাকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শারীরিক মানসিক সর্বাত্মকভাবে কষ্ট দিয়েছে না দায়ী নাই সমস্ত নবী রসুলদেরকে কিন্তু আপনি দায়ী যদি নবী রসুলদের মানে মানাজের প্রদাত করতে চান ধৈর্য ধারণ করতে হবে ছয় নম্বরে আপনাকে সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে আপনাকে উত্তম চরিত্র নিজের মধ্যে না থাকলে আপনি অন্যকে কিভাবে গড়বেন এরপরে আপনাকে বিরাট আশা নিয়ে থাকতে হবে কোনো ভয় পেলে হবে না বিরাট আশা নিয়ে সামনে চলতে হবে এবার খুব সংক্ষেপে বলবো সংক্ষেপে শুধু পয়েন্ট দাওয়াতের পদ্ধতি দাওয়াতের পদ্ধতি ওয়াজের মাধ্যমে দুই নম্বর তালিম ও তারবিয়াত শিক্ষা ও দীক্ষার মাধ্যমে তিন নম্বরে তরগিব ও তারহিব উৎসাহ এবং ভয় দেখার মাধ্যমে চার নম্বরে কেসার মাধ্যমে তবে কোন কেসা যার মধ্যে শিরিক আছে কুপুরি আছে বানানো ঝুট মিথ্যা না কোরআন হাদিস দিয়ে কিসা যেগুলি রয়েছে এগুলি দিয়ে এরপরে উদাহরণ সেট করে দাওয়াত করা এরপরে সত্যের আদেশ করা অসত্যের নিষেধ করা এরপরে প্রশ্নোত্তর মাধ্যমে দাওয়াত করা এরপরে প্রয়োজনে প্রয়োজনে মোজাদালা প্রয়োজনে তর্ক বিতর্কের মাধ্যমে দাওয়াত করা আর শেষ হলো শক্তির মাধ্যমে দাওয়াত যেমন জেহাদকে জন্যই ফরজ করে দেওয়া আছে যদি কোনোভাবে না মানতে চায় ইসলাম মুসলমানকে তাহলে ডিক্লার দিতে হবে শর্ত সাপেক্ষে বাংলা ভাইয়ের গ্রুপ সেজে না আব্দুর রহমানের গ্রুপ না এর শর্ত আছে নিয়ম আছে সেই নিয়মে যাদের কি করতে হবে পদ্ধতি আমাদের আগে আসতে হবে বন্ধুগণ আমি এখানে আর দুইটা পয়েন্ট মাত্র দুই দুই তিন মিনিট একটা হলো আমি বাদ দিয়ে দিলাম এক নম্বর হলো কি দায়ীদের প্রকার যারা দাওয়াতের কাজ করছে তাদের প্রকার ভালো করে জানেন দাওয়াতের যারা তবলিগের কাজ করছে তাদের প্রকার এক নম্বর হলো পেট এবং পকেটের দায়ী পেট এবং পকেটের জন্য যারা দাওয়াত করে কুলখানি চেহলামখানি ফতেখানি অমুকখানি তমুকখানি এই দাওয়াতের লোক আছে না নাই এই গ্রুপ দুই নম্বরে হলো কি যারা দাওয়াত কি যারা পদভস্ত দায়ী মানুষ কই যে জাহান নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের নাম দিয়ে ডেকে জাহান নামে কি করবে নিক্ষেপ করবে আছে না রসুলের কথা কি না তিন নম্বরে হলো ওই দায়ী যারা দুনিয়ার কারণে দাওয়াত করে দুনিয়ার রাজত্ব কর্তৃত্ব টাকা পয়সা নারী গাড়ি বাড়ি মন্ত্রিত্ব এটা ওটা দুনিয়ার দুনিয়ার জন্য দাওয়াত করে এরকম দায়ী চার নম্বরে হলো যারা জনগণের দায়ী বলে জনগণ যেটা পছন্দ করে ওটাই অজ করতে হবে আমার আল্লাহ জনগণ পছন্দ করে এই সুর পছন্দ করে তাই সুর দেয় কেসরা একটা শুরু করে দিল পছন্দ করে তাই কেসরা বলে জনগণ কোরআন হাজ বুঝতে চায় না কেসরা কাহিনী তাই কেসরা কাহিনী এই এক গ্রুপ দায়ী রয়েছে সাবধান এদের থেকে এরা রাসুলের মানাজ থেকে অনেক দূরে পাঁচ নম্বরে হলো যারা কি রাজ বাদশাদের মানে কি মানে প্রত্যেকটা দেশের কিছু নির্দিষ্ট ভাড়াটিয়া হুজুর আছে না নাই এরা দাওয়াত করে না করে না এ ভাড়াটিয়া হুজুর সরকারের ভাড়াটিয়া হুজুর জয় ঢাক হুজুরের দায়ী সাবধান এদের থেকে আর ছয় নম্বরে হলো যারা নবী রসুলদের সিলেবাসের দাওয়াত করে বোঝা গেছে না যাই নাই আর এই দাওয়াতের আলোচনায় আজকে আমরা করছি তাহলে ওই পাঁচ গ্রুপ লাস্টের যারা নবী রসুলদের দাওয়াত করে লা তাজালু উম্মতি আলাল হক যাহিরিন লা ইয়াদুরুহুম মান ইয়াখদুর হাত্তা ইয়াতি আমরুল্লাহ তিরমির শরীফের সহি হাদিস একটা দল একটা গ্রুপ নবী রসুলের রসুলের সিলেবাস নিয়ে মানহাজুল আম্বিয়া নিয়ে দাওয়াত করবে এদের অনেক বিপরীত করবে অনেক এদের বিরুদ্ধে অপপ্রচার করবে কিন্তু এরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে লাস্ট কথাটা বলে দিয়ে আমি শেষ করি এর আগে আর আলোচনার সময় নেই আজ বিভিন্ন এটা তো দায়ীদের প্রকার এবং দাওয়াতের প্রকার একটা দাওয়াত হলো কি চিন্তার একজন চিন্তা ফিকির করে কিছু পাইছে এটা দাওয়াত করে আর ওটা একটা দল বানায় নাই তাহলে বিভিন্ন দল বানিয়ে এবং নিজের চিন্তা ফিকিরের দাওয়াত এটা কি রসুলদের দাওয়াত দাওয়াত না দুই নম্বর হলো কি রাজনৈতিক দাওয়াত কিন্তু ধর্মকে ব্যবহার করে নিছক রাজনীতি পার্লামেন্ট দখল করা কিন্তু ইসলামকে এর পক্ষে কি করে কাজে ব্যবহার করে তিন নম্বর যারা কি বিভিন্ন তুরুক তরিকার দাওয়াত সুফি দাওয়াত বলে এটা মান আরাফা নাফসা ফাঁকা আরাফা রাব্বা যে নিজের নাফ চিনল সে সব চিনে নিল যারা বলে যত কল্লা তত আল্লাহ যারা বলে কি মানুষের কল্প হল আরসুর রহমান আল্লাহ রাত এই গ্রুপের দাওয়াত সাবধান এরা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতেছে এই সার্টিফিকেট যারা নিবে নির্ঘাত জাহান নামে যাবে বাতিনি গ্রুপের দাওয়াত আর একটা গ্রুপ কি শুধু ফাজাইলের দাওয়াত করে আখলাকের দাওয়াত করে বন্ধুগণ একটা উদাহরণ দিয়ে বুঝি আমি রমজান মাসে এক মাস ডিউটি করলে ওভার টাইম পাবো আমি বোনাস পাবো আমার বেতনের সমান পাঁচ হাজার রিয়াল বেতন আরো পাঁচ হাজার পাবো যদি আমি রমজানের ডিউটি না করে মাসের সে গিয়ে বলি আমার বোনাসটা দিয়ে দেন বোনাস কি পাবো ফজিল ফাজাইলের দাওয়াতটা হলো এমন মানে মূল চাকরি করেন নাই আর মাসের শেষে গিয়ে বলছেন আমার ফজিলতটা দিয়ে দেন আমার অতিরিক্ত বোনাসটা দিয়ে দেন বোনাস কি পাবেন তাহলে তার ভিত্তি ঠিক নাই তার ফজিলত না ইমামই পায় না তো ফজিলত দিয়ে এই জন্য বন্ধুগণ এরপরে কি একদল আছে ইমাম ইমাম প্রতিষ্ঠিত করতে হবে ইমামিয়ার দাওয়াত করে বারো জন ইমাম আছে আর কাউর ইমামতি চলবে না আর ছয় নম্বরে হলো যারা কি আল্লাহর নবী রসুলদের মানহাজের দাওয়াত করে এই দাওয়াত নবী রসুলদের দাওয়াতের সিলেবাস তাহলে এই ছয় সিলেবাসের মধ্যে লাস্ট সিলেবাস হলো নবী রসুলগণের সিলেবাস বন্ধুগণ অনেক কথাই ছিল এখানে একটা আমাদের পয়েন্ট শুধু বলে দিই আপনারা জেনে নেবেন সেটা ছিল নবী রসুলদের দাওয়াতে কিভাবে জানবো যে এটা নবী রসুলদের দাওয়াত এর আলামত কি লক্ষণ কি ছিল এটা আপনারা ইনশাল্লাহ আমি কপি দিয়ে যাবো সেগুলোর কাছে জেনে নেবেন আর নয় নম্বরে ছিল কিভাবে দাওয়াত করতে গিয়ে আমরা দাওয়াত করব অন্তরে ঠিক না ডাক্তাররা হলো কিসের চিকিৎসক শারীরিক রোগের আর যারা দাওয়াত তাবলিগের কাজ করে নবীর রসুলগুন এবং এদের যারা উত্তরসূরি কিসের দাওয়া কি করে অন্তরের অন্তররোগ কঠিন না এই অন্তরের চিকিৎসা করার জন্য আপনাদের কাছে এখানে এগারোটা পদ্ধতি নিয়ে এসেছিলাম আপনারা পরে জেনে নেবেন ইনশাআল্লাহ আর লাস্টে ছিল আমাদের তিনটা অসিয়ত এক নম্বর অসিয়ত তাউহিদের ভিত্তিতে একটা প্ল্যাটফর্মে আজকে যেমন আমরা একাত্রিত হয়েছি সব জায়গায় আমরা তাউহিদের ভিত্তিতে একাত্রিত হব অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা একাত্রিত হব না দুই নম্বরে ইসলামের আগে কি করতে হবে পরিষ্কার করে নিতে হবে তারপরে দাওয়াত তাবলিক করতে হবে কারণ ইসলামের বারোটা বাজায় শূন্য তার বিদাত আর তাওহিদার শিরিক সব একাকার হয়ে গেছে ওই যে ধুমৃত এই ধোঁয়া আর আগুন আলাদা করতে হবে মেড ইন জাপান আর মেড ইন ইন্ডিয়ার আলাদা করতে হবে করে অরিজিনালটার দাওয়াত দিতে হবে তিন নম্বরে যারা ইসলাম মুসলমানের মানে দ্বিজাতীয় এবং জাতীয় অর্থাৎ মুসলমানদের ভিতরে যারা ইসলাম ও মুসলমানের দুশ্মন আর যারা অমুসলমানের দুশ্মন এদেরকে নির্দিষ্ট করে এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আর চার নম্বরে যারা এই মানহাজুল আম্বিয়া নবী রসুলদের দাওয়াত করতে চান মাঝে মাঝে বসে এই দাওয়াতকে কিভাবে গতিশীল করা যায় তার কিছু পদক্ষেপ শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে আমি অনুরোধ করব আমার সাহেবদের কাছে আবদুল্লাহ সাহেবদের কাছে শেখ আবদুল্লাহ শাহেদ শেখ জহির শেখ আবদুল্লাহ হাদি শেখ আবুল কাসেম আপনাদের নির্বাচিত করে বসে এই দাওয়াতকে মানহাজুল আম্বিয়ার নবীর সুলদের দাওয়াতকে কিভাবে ত্বরান্বিত করা যায় শক্তিশালী করা যায় কারণ একে চুরমার করে দিচ্ছে বাতিল দায়ীরা দাওয়াতরা এটাকে কিভাবে শক্তিশালী এবং গঠনমূলক সুন্দরভাবে করা যায় তারা আপনাদেরকে ডেকে মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে ছাড়বেন আকুলকাউলি হাজা আস্তাকুর আলী আলকুম সাইল মুসলিম আস্তাকুরু ওসালাম মোহাম্মদ ওয়ালা আলী ওসলাবি আজমাইন আসসালামু আলাইকুম বরকাত এই সুন্দরী সুনীল আকাশ নির্মল চাঁদের আলো ওগু রহমান তোমারি দান ওগু রহমান তোমারি দান এই সুন্দরী সুনীলাকার নির্মল চাঁদের আলো ওগু রহমান তোমারি দান ওগু রহমান তোমারি দান